মায়াবারে সারতে পারে মায়াবারে সারতে পারে মায়াবারে সারতে পারে সারবে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল মায়া পারে সারতে পারে সুজন স্বজন সারতে পারে সারবে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল প্রতিটি সিরিয়াল দেখে আম্মা ঘরে বসে পুরন বাংলা ছবি দেখতে আব্বা তখন আসে প্রতিটি সিরিয়াল দেখে আম্মা ঘরে বসে পুরন বাংলা ছবি দেখতে আব্বা তখন আসে আমি খেলা দেখতে বসলেই আমি খেলা দেখতে বসলেই খাই দুজনের গাল হে হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল মায়াব্বারে সারতে পারে সুজন সজন সারতে পারে সারবে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল ভাইয়ার কানে সব সময় থাকে ইয়ারফোন হিন্দি টক ঝাল গান শুনে দিয়া মন ভাইয়ার কান সব সময় থাকে ইয়ারফোন হিন্দি টক ঝাল গান শুনে দিয়া মন পড়াশোনার টেবিলে বাজায় পড়াশোনার টেবিলে বাজায় হিন্দি গানের তাল হে হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল মায়াবারে সারতে পারে সুজন সজন সারতে পারে সারবে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল আপু বসে দেখে ছবি হিন্দি রোমান্টিক ভিগি ভিগি নাচের তালে ঝোকে অত্যাধিক আপু বসে দেখে ছবি হিন্দি রোমান্টিক ভিগি ভিগি নাচের তালে ঝোকে অত্যাধিক মোবাইলে প্রেমের একটিন মোবাইলে প্রেমের একটিন চলছে যে রিয়াল হে হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমা মায়া পারে সারতে পারে সুজন সজন সারতে পারে সারবে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল মায়া পারে সারতে পারে সুজন সজন সারতে পারে মায়া পারে সারতে পারে সুজন সজন সারতে পারে সারবে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হিন্দি এখন পরিবারে বাধাই সে গোলমাল হিন্দি এখন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক শিল্পী নওশাদ মাহফুজ ও মাসুম বিল্লার কথা ও সুরে নিরন্তর সাংস্কৃতিক ফোরামের পরিবেশনায় যৌথ অ্যালবাম সব কথা সব সুর ক্যাসেটটিতে কণ্ঠ দিয়েছেন বিদ্রোহী শিল্পী মাসুম বিল্লাহ ইবনে নাইম এবং সাগর হোসাইন দিক নির্দেশনায় হজরত মাওলানা আব্দুল কাইম মিয়া প্রযোজনায় গোয়ালগেরাম আলিয়া কামিল মাদ্রাসা কাশিয়ানি গোপালগঞ্জ শব্দগ্রহণে রিদম স্টুডিও ডাউনলোড করার জন্য ক্লিক করুন W W W dot dot com অথবা যোগাযোগ করুন শূন্য এক সাত দুই এক নয় নয় এক এক সাত আট এই নম্বরে